আলী রদিল্লাহ হতে বর্ণিত যে ফাতিমা রদিল্লাহ তাল্লাহা যাতা চালানোর কষ্ট সম্পর্কে একদা অভিযোগ প্রকাশ করলেন এরপর নবী সাল্লাহ সাল্লাম এর নিকট কিছু সংখ্যক যুদ্ধবন্দী আসলো ফাতিমা রদিল্লাহ তাল্লাহা নবী সাল্লাহ সাল্লাম এর নিকট গেলেন কিন্তু তাকে না পেয়ে আয়সা রদিল্লাহ তাল্লাহা এর নিকট তার কথা বলে আসলেন নবী সাল্লাহ সাল্লাম যখন ঘরে আসলেন তখন ফাতিমা রদিল্লাহ তাল্লাহা এর আগমন ও উদ্দেশ্যের ব্যাপারে আয়সা রদিল্লাহ তাল্লাহা তাকে জানালেন আলী রদিল্লাহ তাল্লাহ বলেন নবী সাল্লাহ সাল্লাম আমাদের এখানে আসলেন যখন আমরা বিছানায় শুয়ে পড়েছিলাম তাকে দেখে আমি উঠে বসতে চাইলাম কিন্তু তিনি বললেন তোমরা নিজ নিজ অবস্থায় থাকো এবং তিনি আমাদের মাঝে এমনভাবে বসে পড়লেন যে আমি তার দু পায়ের শীতলতা আমার বক্ষে অনুভব করলাম তিনি বললেন তোমরা যা চেয়েছিলে আমি কি তার চেয়েও উত্তম জিনিস শিক্ষা দিব না তোমরা যখন ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় যাবে তখন চৌত্রিশ বার আল্লাহু আকবর তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়ে নেবে এটা খাদিম অপেক্ষা অনেক উত্তম